ড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মিনীন এই সিরিজ আলোচিত হবে রসুরুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ আউজুবিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা উম্মাহাতুল মিনীন বা মুমিনদের মায়েদের জীবনী এই সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহ তাল্লা কুরআনে বলেছেন আন্নবিউ আউলা বিল মিনীন আমিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ মুমিনদের মা এখানে আউলা শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম মুমিনদের অভিভাবক তিনি মুমিনদের কাছে মুমিনদের নিজেদের জীবনের থেকেও বেশি ঘনিষ্ঠ এবং বেশি মূল্যবান মুমিনরা নিজেদের ব্যাপারে যতটুকু সাবধান ও সচেতন তার থেকে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক বেশি সাবধান এবং বেশি সচেতন আর এমনটাই তো হওয়া উচিত কারণ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার জীবন সম্পর্কে জানা ইমানের পূর্বশর্ত আমরা রসুলের সিরাত পড়ি ঠিকই কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে যতটা মনোযোগ দিয়ে সিরাহ পড়া হয় ঠিক ততটা মনোযোগ দিয়ে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের পারিবারিক জীবন এবং তার পবিত্র সহধর্মিনীদের জীবনী জানা হয় না পড়া হয় না ফলে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমাদের অজানা থেকে যায় অথচ রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনী বা আজওয়াজে মোতাহরাত রদি আল্লাহু আনহুন্না তাদের জীবনী জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াজওয়া জুহু উম্মাহা তুহুম আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা এমন কোন সন্তান আছে যে তার মা সম্পর্কে জানতে চায় না যদি আমরা নিজেদেরকে মৌমিন মনে করি আমাদের কি উচিত নয় আমাদের মায়েদের কাহিনী সম্পর্কে জানা অন্ততপক্ষে তাদের সবার নামটা কি আমরা বলতে পারবো আমরা কি তাদের সবার নাম জানি আমরা কি তাদের জীবনের শিক্ষণীয় ঘটনাগুলো জানি আমরা কি তাদের বরকতময় জীবনের অসাধারণ ঘটনাগুলো জানি রাসুলের সাথে তাদের বিয়ের বরকতে এই উম্মাহ কত বিপুলভাবে উপকৃত হয়েছে এটা কি আমরা জানি ইসলামের জন্য উম্মাহাতুল মিনীন আল্লাহ আনহুন্না তারা কত ব্যাপক অবদান রেখে গেছেন সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি কাজেই যদি প্রশ্ন জাগে তাদের ব্যাপারে আমরা কেন জানব এই প্রশ্নের বহু উত্তর আছে প্রথমত তারা আমাদের মা দ্বিতীয়ত আল্লাহ তাল্লা কুরআনে তাদের প্রশংসা করে বলেছেন ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা হে নবী পত্নীগণ বা নবীর স্ত্রীগণ তোমরা অন্য কোনো নারীদের মতো নও অন্য কথায় তোমাদের মতো আর কোনো নারীই নেই উমাহাতুল মিনীন রাজিয়াল্লাহু আনহুন্না তারাই হলেন নারীদের শ্রেষ্ঠ এবং আদর্শ রোল মডেল তাদেরকে অনুকরণ এবং অনুসরণের মাধ্যমেই এই উম্মতের নারীরা মুক্তি পেতে পারে আদর্শ পরিবার গঠনের জন্য তাদের দৃষ্টান্ত অনুসরণের কোনো বিকল্প নেই পারিবারিক জীবনের জন্য তারা শ্রেষ্ঠ আদর্শ ও মাহাতুল মিনীন তাদের জীবনী জানতে হবে ইমান অর্জনের জন্য মুমিন হওয়ার জন্য আমরা জানি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে ভালোবাসা ইমানের পূর্বশর্ত একই কারণে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের পবিত্র সহধর্মিনীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এবং তাদের দৃষ্টান্ত অনুসরণ করা এটা তো রসুলকেই ভালোবাসার নামান্তর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন ওল্লাজি নফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লার কসম করে বলছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের জীবন সম্পদ সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের থেকে আমি বেশি প্রিয় হব সুতরাং উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে ভালোবাসার স্বার্থে যেসব কারণে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সিরাত জানতে হয় তার অনেক কারণে উম্মাহাতুল মিনীন তাদের জীবনীও জানতে হয় উম্মুল মিনিনদের জীবনী আমরা কেন জানব এই বিষয়ে একটু পরেই আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ তবে তার আগে আসুন জেনে নেই উম্মুল মিনিনদের পরিচয় এবং বিশেষ মর্যাদা সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক উম্মুল মিনিন এই শব্দের অর্থ কী উম্মুল মিনিন এই কথাটির অর্থ হচ্ছে মুমিনদের মা এটি এক বচন আর বহু বচনে বলা হয়ে থাকে উম্মাহাতুল মিনিন যার অর্থ মুমিনদের মায়েরা আমরা আগেই জেনেছি আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা এ কারণেই আমরা তাদেরকে মা বলে সম্বোধন করি সরাসরি আল্লাহ তাল্লাহ তাদেরকে এই যে সম্মানসূচক পরিভাষা দিয়েছেন এই মর্যাদা পৃথিবীর আর কোনো নারীর ভাগ্যে জুটেনি সুতরাং যিনি সত্যিকারের মুমিন তিনি রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন এবং তার স্ত্রীদেরকে মায়ের মর্যাদায় সম্মান করেন এবার আসুন জেনে নেওয়া যাক আজওয়াজ এই শব্দের অর্থ এরপর আমরা জানব উম্মুন বা উম শব্দের অর্থ আজওয়াজ শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগল এটি বহুবচন এক বচনে বলা হয়ে থাকে জাউজ বা জাউজুন উক্ত আয়াতে জাউজ শব্দের মাধ্যমে স্ত্রী বোঝানো হয়েছে কোরআনে আমরা দেখতে পাই অন্যান্য নবীদের স্ত্রী কিংবা নবী নন এমন ব্যক্তিদের স্ত্রী বোঝানোর ক্ষেত্রে ইমরা আতুন শব্দ ব্যবহার করা হয়েছে যেমন নুহ এবং লুত আলাহিসাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ বলেছেন ইমরা আতা নুহ বা ইমরা আতা লুত নুহের স্ত্রী লুতের স্ত্রী ফিরাউনের স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন ইমরা আতা ফিরাউন আবুল হাবের স্ত্রীর ক্ষেত্রে ইমরা আতুহু ইব্রাহিম ইসাল্লামের স্ত্রীর ক্ষেত্রে ইমরা আতুহু তার স্ত্রী এবং বলা হয়েছে আহলে বাইত বা তার পরিবার তবে আলহি ইসাল্লামের ক্ষেত্রে ইমরা আতি এবং জাউজুহু এই শব্দ দুটি এসেছে কিন্তু শেষ নবী রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে বিশেষভাবে এককভাবে আজওয়াজ এই শব্দটি খাস করার মাধ্যমে উম্মাহাতুল মিনিন রদিয়াল্লাহু আনহুন্না তাদের মর্যাদাকে অন্যান্য সকল নারীর উপর বিশেষভাবে উন্নীত করা হয়েছে আর উম্মুন বা মা এই শব্দের মাধ্যমে আমরা জানি আরবি ভাষায় যে কোনো কিছুর উৎপত্তি মূল অংশ শ্রেষ্ঠ অংশ বা সার অংশকে বোঝানো হয়ে থাকে যেমন আল্লাহ তালা পবিত্র কুরআনকে বলেছেন উম্মুল কিতাব মক্কানগরীকে বলেছেন উম্মুল কুরা বা আদি নগরী তেমনিভাবে রসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লামের স্ত্রীদের ক্ষেত্রে উম্মুন এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে অন্যান্য নারীদের তুলনায় রাসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লামের স্ত্রীদের শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে ভাষাগতভাবে আরবিতে জন্মদাত্রী এবং দুগ্ধ দানকারী মাকে উম বা উম্মুন বলা হয়ে থাকে যেমন কোরআনে বলা হয়েছে ওয়া উম্মাহা তুকুমুল্লাতি আর দো আনাকুম তোমাদের সে মা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে উম শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে শাসনকারী মমতা দানকারী সুরক্ষা দানকারী এবং শিক্ষা দানকারী মা মুফাসিরগণ এটাই উল্লেখ করেছেন তাই উম্মুল মিনীন বলতে এখানে আক্ষরিকভাবে জন্মদাত্রী মা বা দুগ্ধ দানকারী মা বোঝানো হয়নি বরং উম্মাহাতুল মিনীন এটা হচ্ছে তাদের প্রতি আল্লাহ তাল্লার পক্ষ থেকে দেয়া সম্মানসূচক উপাধি আমরা জানি যারা আমাদের মা তারা আমাদের মাহারাম তাদের সঙ্গে পর্দা করতে হয় না কিন্তু উম্মাহাতুল মিনীনের সাথে উম্মতের পুরুষদেরকে পর্দা করতে হয় মুমিনরা যেভাবে তাদের জন্মদাত্রী মায়ের ঘরে সহজেই আসা যাওয়া করতে পারে প্রবেশ করতে পারে সেভাবে উম্মুল মিনিনদের ঘরে প্রবেশের অনুমতি নেই বরং তাদের থেকে পর্দা করতে হয় আল্লাহ তালা বলেছেন ওয়া ইজা সা আলতু মোহুন্না মাতা আন ফাস আলু হুন্না মি ওয়ারা ই হিজাব তোমরা তার স্ত্রীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুতরাং উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তাদের বিশেষ মর্যাদা এবং সম্মানের কারণে পোশাকের পর্দা করার পাশাপাশি তারা বাস্তবেই একটি আক্ষরিক পর্দা বা দেয়ালের আড়ালে থাকতেন এবং যখন তারা সফর করতেন তখন তারা থাকতেন পালকিতে সুতরাং উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তারা আমাদের মাহারাম থেকেও ঊর্ধ্বে একটি বিশেষ সম্মানিত ক্যাটাগরি বা শ্রেণীর অন্তর্ভুক্ত সুতরাং উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তাদের মাতৃত্ব হচ্ছে মহব্বত তারবিয়া সম্মান এবং রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের মৃত্যুর পর উম্মতের যে কোনো পুরুষের সাথে তাদের বিয়ে নিষিদ্ধ হওয়া এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তালা বলেছেন وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما আল্লাহ রাসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তাদের দ্বিতীয় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো সাধারণ নারী নন দুনিয়ার যে কোনো নারী থেকে তাদের মর্যাদা বেশি আল্লাহর কাছে তারা পবিত্র আল্লাহ তালা বলেছেন ইয়া নিসা আন্নাবিয়ে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য কোনো নারীদের মতো নও ইমাম কুর্তুবি রাহেমাহুল্লাহ বলেছেন আল্লাহ তালা এখানে ওয়াহিদ শব্দ ব্যবহার না করে আহাদ শব্দ ব্যবহার করেছেন এর মানে তিনি বুঝিয়েছেন তোমরা অন্য নারীদের মতো নও শুধু এমনটাই নয় বরং তোমাদের মতো আর কোনো নারী নেই তোমরা ইউনিক তোমরা অনন্য ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুমা বলেছেন মুসলিম নারীদের মধ্যে যারা সর্বোৎকৃষ্ট তারাই রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের স্ত্রীদের মধ্যে আমরা জানি প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বিশ্বের সেরা চারজন সম্মানিত মহিলার একজন রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান এবং ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম খাদিজা রদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন সেই মহিয়সী নারী যাকে আল্লাহ তালা সালাম জানিয়েছেন জিবরিল আলহিসাল্লাম নিজেও তাকে সালাম দিয়েছেন রসুল্লাহ সাল্লু আলহিয়াসাল্লামের মাধ্যমে এবং আরও সুসংবাদ জানিয়েছেন জান্নাতে খাদিজার জন্য বিশেষভাবে নির্মাণ করা হবে একটি মুক্তাখচিত প্রাসাদ এই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে অন্যান্য স্ত্রীদের মধ্যে আয়েশা আল্লাহ আনহা সম্পর্কে আমরা জানি তার মর্যাদা অন্যান্য সমস্ত নারীদের উপরে এমন যেমন সারিদের মর্যাদা সমস্ত খাদ্যের উপরে শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের অন্যান্য স্ত্রীদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কথা এই সিরিজের বাকি পর্বগুলোতে এক এক করে আসতে থাকবে ইনশা আল্লাহ উম্মাহাজুল মিনিনের তৃতীয় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা আহলে বাইতের সদস্য বা নবী পরিবারের সদস্য আল্লাহ তালা বলেছেন إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا হে আহলে বাইত বা নবী পরিবার আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পুত পবিত্র করতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মুল মিনিনদেরকে নিষ্কলঙ্ক ঘোষণা করেছেন এবং তাদের ঘরকে সব রকমের অপবিত্রতা ও পঙ্কিলতা থেকে মুক্ত ঘোষণা করেছেন তাই শিরক কুফর অনৈতিক অশ্লীল কাজ এবং মন্দ চরিত্রের হওয়া এই ধরনের বৈশিষ্ট্য থেকে তারা মুক্ত এবং সুরক্ষিত এছাড়া আহলে বাইতের সদস্য হওয়ার কারণে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিছু বিশেষ নিয়মকানুন আছে এর মধ্যে একটি হচ্ছে তারা দান সৎকা গ্রহণ করতে পারবেন না কেউ যদি তাদেরকে উপহার দেয় হাদিয়া দেয় তারা সেটা গ্রহণ করতে পারেন কিন্তু তাদেরকে দান সৎকা দেওয়া নিষিদ্ধ বা হারাম চতুর্থ বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাল্লাহ উম্মুল মিনীনদের ঘরগুলোকে ওহির অবতরণ স্থল হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তাল্লাহ বলেছেন واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا আল্লাহর আয়াতসমূহ এবং হিকমতের কথা যা তোমাদের গৃহে পঠিত হয় সেগুলো তোমরা স্মরণ রাখো এখানে হিকমতপূর্ণ কথা মানে হচ্ছে হাদিস আল্লাহ রাসুলের মুখ থেকে যে সকল গুরুত্বপূর্ণ হাদিস এসেছে তার মধ্যে অসংখ্য হাদিসের তারাই ছিলেন প্রথম শ্রোতা এবং প্রথম বর্ণনাকারী রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তার ঘরের জীবনে ব্যক্তি জীবনে চলাফেরার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ কথা এবং শিক্ষা বর্ণনা করেছেন এগুলো আমরা পেয়েছি ও মাহাতুল মিনিন রদিয়াল্লাহু আনহুন্না তাদের মাধ্যমে তারাই সেগুলো বর্ণনা করেছেন এবং সেগুলো সংরক্ষণ করেছেন সংখ্যার বিচারে যে কোনো নারী থেকে উম্মুল মিনিনরাই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের কাছাকাছি নারীদের মধ্যে আর কাউকে পাওয়া যায় না যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একাই দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন নারীদের মধ্যে তিনি সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী আর নারী পুরুষ মিলিয়ে যারা সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে তার অবস্থান চতুর্থ উম্মাহাতুল মিনিন তাদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিনিয়ত তারা উম্মতের কাছ থেকে দরুদ এবং দোয়া লাভ করছেন প্রত্যেক সালাতের শেষ বৈঠকে তাশাহুদের পর আমরা দরুদ ইব্রাহিম পড়ি তখন আমরা কি বলি আমরা বলি আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ এই আল শব্দের অর্থ হচ্ছে পরিবার এভাবে আমরা রাসুল্লাহ সাল্লু সাল্লামের উপর যেভাবে দরুদ পেশ করি সালাম পেশ করি তেমনইভাবে প্রতিনিয়ত তার পরিবারের সদস্যদের উপরেও দরুদ এবং সালাম পেশ করছি এটা উম্মাহাতুল মিনী রাদিউল্লাহ আনহুন্না তাদের প্রতি আল্লাহ তাল্লার একটি বিশেষ রহমত বিরাট রহমত প্রতিনিয়ত দুনিয়ার প্রত্যেক কোণা থেকে মুসলিমরা তাদের জন্য সালাতে দোয়া করছেন যদি এই বিষয়টি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই প্রতিদিন বিশ্বজুড়ে কত কোটি মুসলিম সালাত আদায় করছেন এবং দরুদ পাঠ করছেন সেটা আমরা কল্পনাও করতে পারি না বিগত চোদ্দোশো বছর ধরে মুসলিমরা এভাবে দরুদ পড়ে যাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন আহলে বাইতের প্রতি এই রহমতের কথা স্মরণ হলে যে কারো চমকে ওঠার কথা প্রতিনিয়ত মুসলিমরা তাদের সম্মান বৃদ্ধি এবং গুনাহ মাফের জন্য দোয়া করে যাচ্ছেন এবং এতে তাদের মর্যাদা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে অন্য আরেকটি দরুদে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ও আলা আজওয়াজি মুহাম্মদ ও আলা জুরিয়াতি মুহাম্মদ যখন আমরা বলি আলী মুহাম্মদ এর অর্থ হচ্ছে তার আজওয়াজ বা সহধর্মিনীগণ এবং জুরিয়াত বা তার বংশধরদের উপর সালাম ষষ্ঠ বৈশিষ্ট্য উম্মাহাতুল রাজি আল্লাহু আনহুন্না জান্নাতেও তারা হবেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের স্ত্রী তাদের উপর আল্লাহ তাল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ জান্নাতেও তারা রসুলের সাথী হবেন শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তারা হবেন নবীজির স্ত্রী তাদের এই বন্ধন চিরন্তন চিরকালের অনন্তকাল পর্যন্ত তারা জান্নাতের প্রাসাদে বাস করবেন আমাদের প্রিয় রাসুলের সাথে সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ তাল্লাহ উম্মাহাতুল মিনীনদের প্রতি সুসংবাদ জানিয়ে বলেছেন যারা আল্লাহ এবং তার রাসুলকে গ্রহণ করবে আল্লাহ তাল্লাহ তাদেরকে দারুল আখেরাত বা চিরস্থায়ী বাসস্থান প্রদান করবেন এই সুসংবাদ দেওয়া হয়েছিল হিজরি পঞ্চম বর্ষে এর পেছনে কিছু ঘটনা রয়েছে একবার রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের স্ত্রীরা সবাই মিলে একযোগে আবেদন করলেন সংসারের খরচ বৃদ্ধি করতে হবে জীবনযাত্রার মান বৃদ্ধি করতে হবে কেন এই আবেদন করলেন এর কারণ ছিল রসুলুল্লাহ সাল্লু আলহিহাল্লাম অতি সাধারণ জীবনযাপন করতেন তার সংসারে আরাম আয়েস কিংবা বিলাসিতার কোনো চিহ্ন ছিল না কাজেই রাসুলের স্ত্রী হওয়া কোনো সহজ কথা নয় এর জন্য বহু কষ্ট ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রাম স্বীকার করতে হয় স্ত্রীদের জীবনমান বৃদ্ধির এই আবেদনের পর রসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম তাদের কাছ থেকে এক মাস পৃথক থাকলেন এরপর আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন ইয়া أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا এখানে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন যদি তোমরা দুনিয়ার জীবন এবং এর বিলাসিতা কামনা করো তাহলে এসো আমি তোমাদেরকে এখানকার ভোগের ব্যবস্থা করে দিচ্ছি এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দিচ্ছি আর যদি তোমরা আল্লাহ তার রাসুল এবং আখিরাত কামনা করো তাহলে তোমাদের সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন মহা পুরস্কার এই আয়তের মাধ্যমে দুইটি বিষয় থেকে যে কোনো একটি বেছে নেওয়ার অপশন দেওয়া হলো প্রথমত যদি তারা দুনিয়ার ভোগবিলাস কামনা করেন তাহলে রাসুলের সঙ্গ ত্যাগ করতে হবে তাদেরকে বিদায় করে দেওয়া হবে আর যদি তারা আল্লাহ তার রাসুল এবং আখিরাত কামনা করেন তাহলে আল্লাহ তাল্লাহ তাদের জন্য মহা পুরস্কার প্রদান করবেন এই আয়াত নাজিলের পর রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম সবার আগে গেলেন আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কাছে এবং তাকে গিয়ে বললেন আয়েশা আমি তোমাকে একটি কথা বলবো তুমি তাড়াহুড়া করবে না তোমার পিতামাতার সাথে পরামর্শ করে এরপর জবাব দেবে আয়েশা রাজি আল্লাহ আনহা বললেন কি বিষয় তখন রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম আয়াতটি পাঠ করে শোনালেন জবাবে আইসা রাদি আল্লাহু আনহা সাথে সাথে বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ এই ব্যাপারে আমার পিতামাতার সাথে পরামর্শ করার কি দরকার আছে আমি তো আল্লাহ এবং তার রাসুলকেই চাই রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আইসা রাদি আল্লাহু আনহার জবাব শুনে খুশি হয়ে গেলেন তিনি মুচকি হাসলেন এরপর অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে এই আয়াতের দেয়া দুইটি অপশনের কথা জানিয়ে দিলেন এবং সাথে আইসা রাদি আল্লাহু আনহা কী জবাব দিয়েছেন সেটাও তাদেরকে জানিয়ে দিলেন অন্যান্য স্ত্রীরাও একই জবাব দিলেন যেমনটা আইসা রাদি আল্লাহু আনহা দিয়েছেন তারা সবাই বেছে নিলেন আল্লাহ এবং তার রাসুলকে বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে মহাপুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন জান্নাতেও তারা হবেন আমাদের প্রিয় রাসুল্লাহ সাল্লু আলাইহুয়াসাল্লামের স্ত্রী ইবনে হিব্বানের হাদিসে এসেছে আয়েশা রাদি আল্লাহু আনহা একবার রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের কাছে গিয়ে জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রীদের মধ্যে কারা জান্নাতে আপনার সাথে থাকবে আয়সা রাজি আল্লাহান্না তিনি বলেছেন আমি এই প্রশ্ন করেছিলাম রাসুলকে কারণ রাসুল আমাকে ছাড়া আর কোনো কুমারী নারী বিয়ে করেননি রাসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম জবাব দিয়ে বললেন জেনে রাখো তুমিও হবে তাদের মধ্যে একজন আলেমরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন জেনে রাখো তুমিও হবে তাদের মধ্যে একজন এই কথার অর্থ হচ্ছে রাসুলের অন্যান্য স্ত্রীরাও জান্নাতে তার স্ত্রী হবেন তার জীবনসঙ্গিনী সহধর্মিনী হবেন উমাহাতুল মিনীন্দের সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেছেন ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما তোমাদের মধ্যে যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে এবং সৎ কর্ম করবে আমি তাকে দ্বিগুণ পুরস্কার দেব দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক সুতরাং আল্লাহ তাল্লাহ তাদের জন্য সুসংবাদ এবং পুরস্কারের ঘোষণা করেছেন তাদের নেক আমলের জন্য তারা দ্বিগুণ পুরস্কার পাবেন এবং অন্যত্র এসেছে তারা পাবেন মহা পুরস্কার উম্মাহাদুল মিনীন রদিউল্লাহু আনহুন্না তাদের সপ্তম বৈশিষ্ট্য আল্লাহ তাল্লাহ তাদেরকে বাছাই করেছেন পছন্দ করেছেন রাসুলের স্ত্রী হিসেবে তারা সবাই বাছাইকৃত এবং মনোনীত আল্লাহ তাল্লাহ তাদেরকে নবীজির স্ত্রী হিসেবে পছন্দ করেছেন এ কারণেই রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাদেরকে বিয়ে করেছেন সুতরাং এই কাজে আল্লাহ তাল্লাহার ইচ্ছা এবং স্বীকৃতি উভয়টি ছিল এ কারণেই তিনি তাদেরকে বিয়ে করতে পেরেছেন আল্লাহ তাল্লাহ বলেছেন অত্যয়িবাত লিত্যয়িবিন না লিত্যয়িবাত সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্র নারীদের জন্য আর আমরা সবাই জানি রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম তিনি ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের সবচেয়ে নেককার তাই খুব স্বাভাবিকভাবেই আল্লাহ তালা তার রাসুলের জন্য সবচেয়ে পবিত্র নারীদেরকেই বাছাই করেছেন জীবনসঙ্গিনী হিসেবে সুতরাং কে রাসুলের জীবনসঙ্গিনী হবেন এটা আল্লাহ তাল্লার বিশাল হিকমত এবং প্রজ্ঞার অংশ উমাহাতুল মিনীন রাজি আল্লাহু আনহুন্না তাদের মর্যাদার আরেকটি বিশেষ পয়েন্ট হচ্ছে তারাই হলেন এই উম্মতের নারীদের জন্য আদর্শ বা রোল মডেল সুরা আহজাবের আটাইশ থেকে চৌত্রিশ নং আয়াত পর্যন্ত বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাল্লাহ একাধারে উম্মুল মিনিনদের সম্পর্কে আলোচনা করেছেন সেখানে আল্লাহ তাল্লাহ তাদের শ্রেষ্ঠত্ব এবং বিশেষ মর্যাদা উল্লেখ করার পর বলেছেন ইয়া إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا হে নবী পত্নীগণ বা নবীর স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না ফলে যে ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে আল্লাহ তাআলা আরও বলেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله তোমরা ঘরে অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না সলাদ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মাহাতুল মিনিনকে নির্দেশ প্রদানের মাধ্যমে ব্যাপকভাবে সব নারীদেরকেই পর্দার প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে আর এ থেকে বোঝা যাচ্ছে যেহেতু এই উম্মতের নারীদের জন্য আদর্শ হচ্ছেন রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের স্ত্রীগণ তাই তাদেরকে বলার মাধ্যমে উম্মতের সবাইকেই এই আদব শিক্ষা দেওয়া হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত উম্মাহাদুল মিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের কথা আলোচনার পর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم ۖ والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী মুমিন পুরুষ মুমিনা নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহ তাল্লাহর অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার এখানে একাধারে অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কিত নারী পুরুষের কথা আল্লাহ তালা বলেছেন আটটি গুণের কথা আল্লাহ তাল্লাহ বলেছেন প্রথমে মুসলিম মুসলিমা এবং মুমিন মুমিনা নারী পুরুষের কথা উল্লেখ করার পর এবং সেই গুণ যাদের মধ্যে থাকবে সেই নরনারীদেরকে উত্তম প্রতিদানের কথা বলেছেন কেন এই বিষয়টি উম্মাহাতুল মিনিন রাজি আল্লাহু আনহুন্না তাদের কথা আলোচনার পরে আল্লাহ তাল্লাহ উল্লেখ করলেন এর জবাবে আলিমরা বলেছেন এই আয়াতটিকে উম্মুল মিনিনদের আলোচনার পরে রাখার কারণ হচ্ছে উম্মুল মিনিনরাই হচ্ছেন নারীদের জন্য সর্বোত্তম আদর্শ তাদের থেকে উত্তম কোনো স্ত্রী হতে পারে না যে কোনো সতী নারীর জন্য তারাই আদর্শ এবং তারাই রোল মডেল তাই এই বিশেষ পুরস্কারের কথা আল্লাহ তাল্লাহ তাদের কথা আলোচনার পরে উল্লেখ করেছেন এবারে আসুন জেনে নেওয়া যাক রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের পবিত্র সহধর্মিনী বা উম্মুল মিনিনদের নাম তারা হচ্ছেন খাদিজা বিন্তু খোয়াইলিদ সাউদা বিন্তু জামা আইসা বিন্তু আবিবাকর বাকর হাফসা বিন্তু অমর জাইনাব বিন্তু খুজাইমা উম্মু সালামা হিন্দা বিন্তু আবি উমাইয়া জাইনাব বিন্তু জাহাস জুয়াইরিয়া বিনতুল হারিস উম্মু হাবিবা রমলা বিন্তি Abi Sufyan Safiyya bint Huyayy bin Akhtab Maimuna bint al Harith এই স্ত্রীদের সংখ্যা এগারো জন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বমোট এগারো জন স্ত্রী গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমরা জানি যতদিন খাদিজা রদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি খাদিজার সাথে রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের বিয়ে হয়েছিল পঁচিশ বছর বয়সে এরপর রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের বয়স যখন পঞ্চাশ বছর হয় তখন খাদিজা রদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন সেটা ছিল নবুয়তের দশম বর্ষের ঘটনা এরপর নবী সাল্লাহু আলহিউসাল্লাম পর্যায়ক্রমে অন্যান্য স্ত্রীদেরকে গ্রহণ করেছেন খাদিজা বাদে অন্য স্ত্রীদের মধ্যে জাইনাব বিনতে খুজাইমা রাসুলের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন তাই রাসুলের ইন্তেকালের সময় নয়জন স্ত্রী জীবিত ছিলেন এভাবে উম্মাহাতুল মিনিনদের মোট সংখ্যা হচ্ছে এগারো জন এই এগারো জনের ব্যাপারে আলেমরা একমত হয়েছেন যে তাদের বাইরে আর কোনো নারী রাসুলের স্ত্রীর মর্যাদা লাভ করতে পারেননি এই এগারো জন ছাড়া আরও দুইজন নারীর সাথে রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের বিয়ে হয়েছিল কিন্তু তারা রাসুলের সাথে থাকার সৌভাগ্য অর্জন করতে পারেননি বা সংসার করার সুযোগ হয়নি বিয়ের পরেই তাদেরকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করে দেওয়া হয়েছিল যেহেতু তারা রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের সাথে থাকতে পারেননি তাই তাদেরকে উম্মুল মিনিনদের অন্তর্ভুক্ত করা হয় না এই বিষয়ে আমাদের সিরিজের শেষ পর্বে পরিশিষ্টে আলোচনা করা হবে ইনশা আল্লাহ স্ত্রীদের বাইরে আছে মিল্কে ইয়ামিন বা শরীয়তসম্মত দাসীদের প্রসঙ্গ এই বিষয়েও আমরা এই সিরিজের শেষে পরিশিষ্টে আলোচনা করব ইনশা আল্লাহ আপাতত এতটুকু জেনে রাখা যে দাসীদেরকে উম্মুল মিনিনদের অন্তর্ভুক্ত করা হয় না উম্মুল মিনিনদের উপর যে বিশেষ নিয়ম প্রযোজ্য সেটা দাসীদের উপরে প্রযোজ্য হয় না তাদের ক্ষেত্রে কিছু আলাদা নিয়মকানুন রয়েছে আলোচনার দ্বিতীয় অংশে আমরা বিস্তারিতভাবে জানব উম্মাহাতুল মিনিন রাদিয়াল্লাহু ওয়ানহুন্না তাদের জীবনী আমরা কেন জানব এই প্রশ্নের উত্তর এক নম্বর পয়েন্ট তারা আমাদের মা তাই তাদের ব্যাপারে জানতে হবে উম্মুল মিনিনদের জীবনী জানার গুরুত্ব বোঝাতে এই একটি কথাই যথেষ্ট হওয়া উচিত উম্মতের নারী পুরুষদের জন্য তাদের জীবনী জানা অতীব জরুরি এবং কিছু ক্ষেত্রে আবশ্যকীয় তাদের জীবনী আলোচনা করলে ইমান বৃদ্ধি পায় কারণ উম্মুল মিনিনদের জীবনের একটা বিরাট অংশ জড়িয়ে আছে সরাসরি রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের জীবনের সাথে এ কারণে উম্মুল মিনিনদের জীবনী জানা মূলত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনী জানারই একটি অংশ দ্বিতীয় কারণ রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য উম্মুল মিনিনদের জীবনী জানতে হবে রসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লামের জীবনী জানার তিনটি উপায় আছে প্রথমত সিরাহ পাঠ করা দ্বিতীয়ত সামায়েল বা রসুলের আখলাগ কেমন ছিল সেই বর্ণনাগুলো অধ্যয়ন করা তৃতীয় উপায় হচ্ছে উম্মাহাতুল মিনিন রাদিউল্লাহু আনহুন্না তাদের জীবনী অধ্যয়ন করা তাদের জীবনী জানার মাধ্যমে রাসুলের ব্যক্তিগত জীবন ঘরের আচরণ এই বিষয়গুলো জানার সুযোগ পাওয়া যায় সাধারণভাবে বাইরের মানুষের কাছে যে বিষয়গুলো অপ্রকাশিত থাকে সেটাও জানার সুযোগ মেলে উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী অধ্যয়নের মাধ্যমে সাধারণত আমরা দেখতে পাই সিরাতে থাকে রাসুলের দাওয়াত জিহাদ যুদ্ধসমূহ বা মাগাজি এর আলোচনা ইসলামের প্রাথমিক পর্যায়ে সিরাহ বলতে রাসুলের যুদ্ধের বর্ণনাগুলোকেই বোঝানো হতো সেই দিকে মূল ফোকাস থাকার কারণে সেই সব আলোচনায় সাধারণত রাসুলের ব্যক্তিজীবন পারিবারিক জীবন এবং ঘরোয়া পরিবেশের বিভিন্ন ঘটনা ততটা বিস্তারিতভাবে আলোচনায় উঠে আসে না ফলে রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের ব্যক্তিজীবনের অনেক ঘটনাই আমাদের অজানা থেকে যায় তাই উম্মাহাতুল মিনিন আল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে রাসুলের ব্যক্তি জীবন জানার জন্য তারা স্ত্রী হিসেবে খুব কাছ থেকে আল্লাহ রাসুলকে দেখেছেন রাসুলের উপর যখন ওহি নাজিল হতো তখনকার দৃশ্য দেখেছেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম যখন ঘরে একান্তে রাতে তাহাজুদ সালাত আদায় করতেন কোরআন তেলাওয়াত করতেন খাওয়া দাওয়া করতেন কথা বলতেন চলাফেরা ঘুম মোট কথা তার জীবনের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের এগারো জন স্ত্রী ছিলেন এবং তারা প্রত্যেকেই রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের ব্যাপারে উচ্চ প্রশংসনীয় সাক্ষ্য দিয়েছেন এবং এটি আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লামের সত্যবাদী হওয়ার আরেকটি প্রমাণ কারণ আমরা জানি কোনো ব্যক্তি যদি মিথ্যাবাদী বা প্রতারক হয় সে বাইরের মানুষদের কাছ থেকে অনেক কিছুই লুকিয়ে রাখতে পারে কিন্তু ঘরের লোকের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে প্রায় কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাসুলের স্ত্রীরা সবাই তার উচ্চ প্রশংসা করেছেন একবার এক ব্যক্তি এসে আয়েশা রাদি আল্লাহু আনহার কাছে জানতে চেয়েছিল আল্লাহ রসুলের আখলাক সম্পর্কে সে বলেছিল আল্লাহ রসুলের আখলাখ কেমন আয়েশা রাদি আল্লাহু আনহা জবাব দিয়েছিলেন তোমরা কি কোরআন পড়ো না কোরআনটাই ছিল রাসুলের আখলাক তৃতীয় কারণ উম্মাহাতুল মিনীনদের জীবনী জানতে হবে কারণ তারাই হচ্ছেন নারী কুলের শ্রেষ্ঠ এবং আদর্শ রোল মডেল বর্তমানে আমরা দেখা যায় ইতিহাসের এমন একটি পর্যায়ে আমরা বাস করছি যখন এত এত জ্ঞান বিজ্ঞান আধুনিক প্রযুক্তি এত কিছুর পরেও মানুষ বিতর্ক করে সমাজে নারী এবং পুরুষের ভূমিকা আসলে কি হওয়া উচিত কেমন হওয়া উচিত যেন এখনও মানবজাতি ঠিক বুঝে উঠতে পারেনি কোনগুলো নারীদের কাজ আর কোনগুলো পুরুষদের কাজ জীবনের উদ্দেশ্য নিয়ে এখনও মানুষ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে এখনও যেন মানুষ সন্দেহগ্রস্ত হয়ে আছে নারী ও পুরুষের আদর্শ ভূমিকা নির্ণয়ের ক্ষেত্রে তারা হন্যে হয়ে আশেপাশে রোল মডেল খুঁজে বেড়াচ্ছে এরপর আমাদের সামনে রোল মডেল হিসেবে পেশ করা হয় এমন কিছু মানুষদেরকে যারা নিজেরাই দিশেহারা এবং ভোগবাদী দুনিয়ার উচ্ছিষ্ট ভোগকারী একদল মানুষ অনুসরণ করে কিছু পথভ্রষ্ট সমাজবিজ্ঞানী বিজ্ঞানী চিন্তাবিদ দার্শনিক এবং কবি সাহিত্যিকদেরকে যারা নিজেরা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে এবং মানব মস্তিষ্ক প্রসূত নানা রকমের থিওরি নানা রকমের তত্ত্ব এবং জীবন আদর্শ মানুষের উপরে চাপিয়ে দেয় আরেক দল মানুষ অনুসরণ করে প্রবৃত্তি পূজারী নানা রকমের নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং ক্রীড়া তারকাদেরকে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে মুসলিম নারী পুরুষের জন্য সর্বোত্তম আদর্শ তো তাদের সামনেই আছে মুসলিম নারীদের জন্য সর্বোত্তম রোল মডেল হচ্ছেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের পবিত্র সহধর্মিনীগণ যাদেরকে আমরা ও মাহাতুল মিনীর নামে চিনি এবং এই বিষয়ে সন্দেহগ্রস্ত থাকার কোনো সুযোগ নেই আল্লাহ তাল্লাহ তার রাসুল সম্পর্কে বলেছেন লাকাদ কান আলাকুম ফি রাসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য তোমাদের রাসুলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ রাসুলের জীবন এবং পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ উম্মুল মিনিনরা মুসলিম নারীদের জন্য আদর্শ রোল মডেল এবং এই বিষয়টি সম্পর্কে ইসলামের শত্রুরা খুব ভালোভাবেই জানে ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই ওরা বারবার চেষ্টা করেছে আমাদেরকে আমাদের রোল মডেলদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে যেন মুসলিম নারীরা উম্মাহাতুল মিনিন এবং সাহাবিয়াদেরকে অনুসরণ না করে তাদের এই প্রচেষ্টার কারণ কি সহজ কথায় যদি আপনি সবচেয়ে কম সময়ে কোনো একটি কালচার বা সভ্যতাকে পরিবর্তন করে দিতে চান পাল্টে দিতে চান তাহলে মাত্র দুই বা তিন প্রজন্মের মধ্যেই সেটা করা সম্ভব যদি আপনি ওই সভ্যতার নারীদেরকে বদলে ফেলতে পারেন একটি সভ্যতাকে পরিবর্তন করার জন্য নারীদেরকে প্রভাবিত করতে হবে এবং তাদেরকে বদলে ফেলতে হবে কারণ নারীরা একটি জাতি বা উম্মতের অর্ধেক অংশ শুধু তাই নয় নারীরা হচ্ছে মা নারীদের হাতেই সন্তান জন্মলাভ করে এবং সন্তান বড় হয়ে ওঠে নারীদের হাতেই ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে নারীরা উম্মতের অর্ধেক অংশ আর বাকি অর্ধেক অংশ জন্ম নেয় নারীদের কাছ থেকে তাই যদি নারীদেরকে বিভ্রান্ত করা যায় নারীদেরকে তাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য দিনদারিতা আল্লাহর প্রতি নিবেদন এই বিষয়গুলো থেকে দূরে সরিয়ে ফেলা যায় তাহলে পরের প্রজন্মের নারী পুরুষরা খুব দ্রুত সময়ের মধ্যে বদলে যাবে এবং এটা জানে বলেই ইসলামের শত্রুরা সবসময় নারীদেরকে কুমন্ত্রণা দিতে থাকে যদি আমরা তাদের এই চক্রান্তটি বুঝতে পারি তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে তাদের চক্রান্তের বিপরীত কাজ করা অর্থাৎ উম্মতের নারীদের অবস্থা সংশোধন করা এবং উম্মতের পুনর্জাগরণের জন্য নারীদের আত্ম উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা এবং উম্মতের নারীদের উচিত অন্তঃসারশূন্য না হয়ে উইমেন অফ সাবস্টেন্স হওয়া কোনো নারীর আকিদা ইমান যদি শক্তিশালী হয় যদি তার ইসলামের চিন্তা এবং মতাদর্শ থাকে তাহলে আশা করা যায় সে আর শয়তানের ফাঁদে পা দিবে না তখন নারীরা আর দুর্বল থাকবে না পৃথিবীতে যে সকল মানবরচিত ডমিন্যান্ট আইডিওলজি আছে যেমন পুঁজিবাদ কিংবা ম্যাটেরিয়ালিজম তারা চায় নারীরা খুবই দুর্বল এবং ভঙ্গুর থাকুক তারা সবসময় নারীকে তাদের পণ্য হিসেবে ব্যবহার করে আসছে এবং করছে তারা মুখে যতই নারী ক্ষমতায়ন কিংবা নারী অধিকারের কথা বলুক না কেন বাস্তবে তারা চায় নারীরা দুর্বল থেকে আরও দুর্বলতর হোক নারীরা সবসময় নিজেদেরকে ইনসিকিউর ফিল করুক তারা চায় নারীরা পুরোপুরি ভোগবাদী মানসিকতা রাখুক বা কনজিউমার মেন্টালিটি রাখুক কেননা সেক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ তারা চায় মুসলিম নারীদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যারা বলবে হিজাব পরেও সব কিছু করা যায় এই জন্যই আজকাল দেখা যায় ইসলামিক নারীবাদী নামে একটা টার্ম খুব বেশি শোনা যাচ্ছে এ কারণে এসব চক্রান্ত থেকে বাঁচতে এবং নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য যত উপায় রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী একটি উপায় হচ্ছে পূর্ববর্তী সর্বোত্তম নারীদের আদর্শ এবং তাদের জীবনী জানা উম্মাহাতুল মিনিন রাজিউল্লাহু হুন্না তাদের জীবনী জানা চতুর্থ কারণ পারিবারিক জীবনে তারা আমাদের আদর্শ কিভাবে পারিবারিক জীবন কাটাতে হবে সেই শিক্ষা পাওয়া যায় উম্মাহাতুল মিনিন রাজিউল্লাহু হুন্না তাদের জীবনী অধ্যয়নের মাধ্যমে সুহান আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তিনি দুনিয়া এবং আখিরাতের নেতা তিনি একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান আরেকদিকে ছিলেন অবিসংবাদিত নেতা কিন্তু তার জীবনযাপন খুবই সাধারণ ছিল সেই জীবনে আরামায়েশ বিলাসিতার কোনো চিহ্ন ছিল না এজন্যই আমরা একটু আগে উল্লেখ করেছি রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের স্ত্রী হওয়া কোনো সহজ কথা ছিল না রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের খাদেম আনাস রাজি আল্লাহু আনহু বলেছেন আমি জানি না রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়া বা মৃত্যুর আগ পর্যন্ত কখনও কোনো পাতলা নরম রুটি দেখেছেন কিনা কিংবা আস্ত ভুনা বকরি দেখেছেন কিনা আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেছেন মদিনায় আসার পর থেকে রাসুলের মৃত্যু পর্যন্ত মোহাম্মদ সাল্লাহু আলহিহাস্লামের পরিবার কখনও তিন দিন একটানা রুটি খেতে পায়নি রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহাস্লামের জীবনের সর্বশেষ রাতেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেরাক জ্বালানোর জন্য তেল ধার করে নিয়ে এসেছেন অন্য স্ত্রীদের কাছ থেকে আবদুল্লা বিন মাসুদ রাজিয়াল্লাহ আনহু তিনি বলেছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুমাতেন চাটাইয়ের উপরে এরপর যখন দাঁড়াতেন তখন তার পিঠে সেই চাটাইয়ের দাগ বসে থাকত আমরা বলতাম ইয়া রাসুল্লাহ আমরা কি আপনার জন্য একটি তোষক বানিয়ে দেব না জবাবে তিনি বলতেন আমার জন্য এই দুনিয়ার কি প্রয়োজন আছে দুনিয়াতে আমি একজন মুসাফিরের মতো যে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে এরপর রওনা হয়ে যাবে এবং ওই গাছটি ছেড়ে চলে যাবে মূলত এমনই ছিল আমাদের রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের জুহুদ বা দুনিয়া ত্যাগী চরিত্র এই ধরনের একজন ব্যক্তির স্ত্রী হয়ে সংসার জীবন কাটিয়ে দেওয়া সহজ কোনো কথা নয় এরপর আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রীরা সকলেই ছিলেন অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে বড় বড় নেতার মেয়ে এরপর যখন তারা রাসুলের সংসারে এলেন সেখানে কিভাবে এত সাদামাটা জীবনে তারা অভ্যস্ত হলেন কিভাবে সবর করলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে তার স্ত্রীদেরকে তার বিয়া বা প্রশিক্ষণ দিয়েছিলেন কিভাবে সেই দুনিয়া বিমুখ জীবনে তাদেরকে অভ্যস্ত করলেন এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে জানতে হবে উম্মুল মিনীনদের জীবনী রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন খাইরুকুম খাইরুকুম লিয়াহলিহি ও আনা খাইরুকুম লিয়াহলি তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে তোমাদের থেকে উত্তম এখানে পরিবার বলতে স্ত্রীদেরকে বোঝানো হয়েছে স্ত্রীদের সাথে রাসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লামের আচরণ কেমন ছিল এটা জানা যেমন জরুরি তেমনইভাবে স্ত্রী হিসেবে ও মাহাতুল মিনীন রদিয়াল্লাহু আনহুন্না তারা কিভাবে স্বামী রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের খেদমত করেছেন তারা কিভাবে স্বামীর আনুগত্য এবং অধিকারের বিষয়গুলো বুঝতেন কিভাবে স্বামীর হক আদায় করেছেন সেটা জানাও গুরুত্বপূর্ণ দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান যুগে নারীবাদী প্রচারণা এবং অন্যান্য কারণে শুধুমাত্র একপাক্ষিক আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ স্ত্রীদের সাথে রাসুলের আচরণ কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করা হয় কিন্তু স্ত্রীরা কিভাবে স্বামী রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের খেদমত করতেন সেই আলোচনা এড়িয়ে যাওয়া হয় এবং আমরা দেখি আমাদের স্কুল কলেজে সেকুলার শিক্ষা ব্যবস্থায় কিংবা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে নারীদের কাছে বিষয়টা এমনভাবে দেখানো হয়ে থাকে যে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর খেদমত করা এটা যেন খুব খারাপ একটি বিষয় পরাজিত মানসিকতার যেন একটি বৈশিষ্ট্য অথচ উম্মুল মিনিনরা সবাই নিজ হাতে রাসুলের সেবা যত্ন করতেন এবং তাদের খেদমতের সেই সব দৃষ্টান্ত জানার জন্য আমাদেরকে জানতে হবে উম্মাহাতুল মিনিন রাজিউল্লাহ আনহুন্না এর জীবনী আমরা জানি নারীদের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে তাদের ঘর একবার এক মহিলা রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের কাছে এসে কিছু অভিযোগ পেশ করল সে যা বলেছিল তার অর্থ হচ্ছে এরকম এই যে পুরুষরা মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করছে আল্লাহ রাস্তায় জিহাদ করছে পরিবারের প্রধানের মর্যাদা পাচ্ছে কিন্তু আমরা নারীরা কি পাচ্ছি আমরা ঘরে থাকছি এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাকে এমন একটি জবাব দিলেন সেই জবাব শুনে সেই মহিলা খুশিতে আটখানা হয়ে আল্লাহ আকবর বলে উঠলেন আয়না সরাদি আল্লাহানহু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার কিছু মহিলা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ পুরুষরা তো জিহাদের সবাব লাভ করছে আমরা এমন কি আমল করতে পারি যার মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা লাভ করতে পারি রসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বললেন তোমাদের মধ্যে যে নারী ঘরে অবস্থান করে পর্দার সাথে থাকবে এবং সতীত্ব রক্ষা করবে সে জিহাদের মর্যাদা লাভ করবে সুতরাং এই হাদিসের অর্থ হচ্ছে নারীদের জন্য ঘরে থাকা পর্দা রক্ষা করা সতীত্ব রক্ষা করা একজন ভালো স্ত্রী হওয়ার স্বভাব একজন পুরুষের অর্জিত ঐসব স্বভাবের সমান যা সে ঘরের বাইরে কাজের মাধ্যমে পাচ্ছে অর্থাৎ যে পুরুষ বাইরে যাচ্ছে মসজিদে যাচ্ছে জিহাদে অংশ নিচ্ছে এবং পরিবারের ভরণ পোষণের যে কাজ করছে আর বিপরীতে তার স্ত্রী ঘরে থাকছে সংসার দেখছে সংসার সামলাচ্ছে এই দুইজনের পুরস্কার দুইজনের সোয়াব সমান হাদিসের মাধ্যমে সেটাই জানা যাচ্ছে সুতরাং অন্দরমহলের পর্দানশীল নারীদের কথা যদি ইতিহাসের পাতায় নাও লেখা থাকে আল্লাহ তাল্লার দরবারে ঠিকই তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে উম্মাহাতুল মিনিন আল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হয় পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য আজকাল আমরা দেখতে পাই সামান্য তুচ্ছ কারণেই নানা রকমের পারিবারিক সমস্যা প্রকট আকার ধারণ করে পুরুষরা একজন স্ত্রীর সংসার সামলাতে গিয়ে হিমশিং খান আবার নারীরা পুরুষের একমাত্র স্ত্রী হয়েও সন্তুষ্ট থাকতে চান না ফলে ঘরের অবস্থা পরিবারের অবস্থা এলোমেলো হয়ে যায় ফলে পুরুষরা বাইরের কাজ ঠিকমতো করতে পারেন না কারণ একজন পুরুষ যত উদ্যমেই হন না কেন যদি তার ঘর ঠিক না থাকে তাহলে বাইরের কাজেও অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে এজন্যই বলা হয়ে থাকে ঘর ঠিক তো সব ঠিক আবার অনেকে বলেন আগে ঘর তবে তো পর এখানে আমাদের চিন্তা করা উচিত আজকালকার পুরুষরা যেখানে একজন স্ত্রী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম একসাথে নয়জন স্ত্রীকে সামলিয়েছেন তাদের সাথে সংসার করেছেন এবং তার স্ত্রীরা তারা ছিলেন বিভিন্ন বয়সের বিভিন্ন গোত্রের বিভিন্ন স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্যের অধিকারী আর সতীন হিসেবে নারীরা যখন একজন স্বামীর ঘর করে সেক্ষেত্রে নারীদের স্বভাব সুলভ ঈর্ষা বা গাইরতের কথা কে না জানে অথচ উমাহাতুল মিনিন রাজি আল্লাহু আনহুম তারা সবাই রাসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লামের ঘর করেছেন পারস্পরিক সহমর্মিতা সত্য ন্যায় এবং তাকুয়ার ভিত্তিতে মানবিক কারণে কখনো কখনো কিছু বিষয়ে মান অভিমান হয়ে গেছে কিন্তু এরপরেও তাদের পারস্পরিক ভালোবাসা ছিল গভীর এবং নিঃস্বার্থ কখনো কোনো বিষয়ে অভিমান প্রকাশ পেলেও তারা তা দ্রুত মিটিয়ে ফেলতেন এই মর্মে অনেক ঘটনায় রয়েছে যেগুলো আমাদের সামনের আলোচনায় পুরো সিরিজ জুড়ে এক এক করে আসতে থাকবে ইনশাআল্লাহ এবং সেখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে উম্মাহাতুল মিনির রাজি আল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে ইলম শিক্ষার জন্য এবং আমাদের আত্ম উন্নয়ন প্রশিক্ষণ বা তারবিয়া লাভের জন্য কোরআনের তাফসির এবং হাদিস জানার জন্য সুরা আহজাব সুরা নূর সহ কোরআনের বহু আয়াত নাজিল হয়েছে উম্মুল মিনিনদের জীবনকে কেন্দ্র করে মুনাফিকরা যখন আয়েশা রাজিয়াল্লাহু আনহাকে অপবাদ দিল সেই ঘটনার আলোচনা এসেছে সুরা নূরে জাইনাব বিনতে জাহাসের বিয়ের ঘটনা পর্দার বিধান নাজিল হওয়া এই আলোচনাগুলো এসেছে সুরা আহজাবে এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরাতে যেখানে আলোচনা করা হয়েছে উম্মুল মিনিনদের জীবনের বিভিন্ন প্রসঙ্গ এবং তাদের প্রশ্নের বিভিন্ন জবাব স্ত্রীদের মধ্যে আয়েশা রাজিয়াল্লাহু আনহা তিনি ছিলেন স্বভাবসুলভ কৌতূহলী এবং বুদ্ধমতি কোরআনের বিভিন্ন আয়াত শুনে সেগুলো বোঝার জন্য তিনি রাসুলের কাছে প্রশ্ন করতেন আয়েশা এবং হাফসা সহ অনেকেই প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলো কি ছিল সেখান থেকে আমরা কি কি বিষয় শিখতে পারি এগুলো আলোচনা করা হবে সামনের বিভিন্ন পর্বে ইনশাআল্লাহ তাই দিন শিক্ষার জন্য এবং দিনই বুঝ তৈরির জন্য আমাদেরকে জানতে হবে উম্মুল মিনিনদের জীবনী কাজেই এই আলোচনা শোনার সময় যদি আপনার বিশুদ্ধ নিয়ত থাকে তাহলে এই সিরিজটি হতে পারে আপনার ইবাদত এবং ইলম অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রাসুলুল্লাহ সাল্লাহুল্লাহিসাল্লাম তার স্ত্রীদেরকে কীভাবে তার বিয়া দিয়েছেন বা প্রশিক্ষণ দিয়েছেন তাদের বিভিন্ন অবস্থা সংশোধন করে দিয়েছেন তা জানার সুযোগ রয়েছে এই সিরিজে উদাহরণস্বরূপ একদিন রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহাল্লাম দেখলেন উম্মুল মিনিন জুয়াইরিয়া রাদিউল্লাহু আনহা তিনি জায়নামাজে বসে আছেন সেদিন সকালে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন এরপর বাড়ি ফিরে এলেন দুপুরের দিকে তিনি এসে দেখেন তখনও উম্মুল মিনিন জুয়াইরিয়া রাদিউল্লাহু আনহা জায়নামাজে বসে আছেন এবং দোয়া করছেন জিকির করছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি কি সবসময় এই অবস্থাতেই থাকো জুয়েরিয়া বললেন হ্যাঁ জবাবে রসুল্লাহ বললেন আমি কি তোমাকে এর থেকে ভালো কিছু শিখিয়ে দেব তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি কালেমা তিনবার পড়েছি এবং তুমি ভোর থেকে এই দুপুর পর্যন্ত যত আমল করেছ তার থেকে এই চারটি কালেমার সোয়াব বেশি এরপর রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেই কালিমাগুলো হচ্ছে সুবহান আল্লাহি অবিহামদিহি আদা দা খালকিহি অরিদা নফসিহি অজিনাতা আরশিহি অমিদা দা তিহি অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা করছি পবিত্রতা ঘোষণা করছি এত বেশি যা তার সৃষ্টির সমসংখ্যক পরিমাণ যা তার সন্তুষ্টির সমান যা তার আরসের ওজনের সমান এবং তার কালেমার সংখ্যার সমান আরেকবার রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন মসজিদের দুইটি খুঁটি বা পিলারের মাঝে একটি রশি টাঙানো আছে তা দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন এটি কি লোকেরা বলল এটি হচ্ছে জাইনাব বিনতে জাহাসের রশি যখন তিনি সলাৎ আদায় করতে করতে ক্লান্তি বোধ করেন যখন অলসতা এবং দুর্বলতা অনুভব করেন তখন এই রশির সাথে নিজেকে লটকিয়ে রাখেন এটা দেখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এটা খুলে ফেলো তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যতক্ষণ পর্যন্ত প্রফুল্লতা এবং সজীবতা থাকে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা উচিত যখন ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে বিশ্রাম নেয় এভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের খুঁটিনাটি সকল বিষয় পর্যবেক্ষণ করতেন এবং ভুল ত্রুটি সংশোধন করে দিতেন তাদেরকে তরবিয়ত দিতেন আর রাসুলের মৃত্যুর পর তার স্ত্রীদের কাছ থেকে এই বিষয়গুলো শিখে নিয়েছেন উম্মতের নারী পুরুষরা এই তরবিয়াতের ফলাফল হিসেবেই আমরা দেখতে পাই সমস্ত উম্মুল মিনীনদের মধ্যে একটি সাধারণ বা কমন বৈশিষ্ট্য ছিল দানশীলতা এত কঠিন জীবনযাপন করেও ধন সম্পদের প্রতি তাদের অন্তরে কোনো মোহ ছিল না মুক্ত হস্তে দানশীলতায় তারা ছিলেন অভ্যস্ত উম্মুল মিনিন জাইনাব বিনতে খুজাইমাকে বলা হতো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা তিনি এত দান করতেন উম্মুল মিনিনদের প্রত্যেকেই যে বিপুল পরিমাণ সম্পদ দান করতেন এবং মুক্ত হস্তে দান করতেন এই সম্পর্কে অনেক অসাধারণ আলোচনা রয়েছে যা সামনের দিকে পুরো সিরিজ জুড়ে আসতে থাকবে ইনশাআল্লাহ ষষ্ঠ পয়েন্ট উম্মুল মিনিনদের জীবনী জানতে হবে আত্মশুদ্ধি এবং অন্তরের প্রশান্তি অর্জনের জন্য মানুষ সাধারণত সেই সব বিষয়ের প্রতি আকর্ষণ অনুভব করে যা সে ভালোবাসে আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার পবিত্র সহধর্মিনীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সাহাবায় কেরাম চলে গেছেন চলে গেছেন তাদের পরের প্রজন্মের মানুষেরাও কাজেই এই দুনিয়াতে তাদের সাহচর্য বা সঙ্গ লাভ করার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই তবে যখন আমরা তাদের জীবনী অধ্যয়ন করব যখন তাদের আলোচনাগুলো শুনব তখন কিছুটা হলেও যেন মনে হবে আমরা যেন তাদের সাহচর্য অনুভব করতে পারছি যেন চোখের সামনে তাদের সেই ঘটনাগুলো ভেসে উঠতে থাকবে একের পর এক ফলে আমাদের অন্তর প্রশান্ত হবে এবং এটা হবে আমাদের আত্মশুদ্ধির একটি উপায় সপ্তম কারণ উম্মাহাতুল মিনীন রদিয়াল্লাহুয়ান হুন্না তাদের জীবনী জানতে হবে তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে উম্মাহাতুল মিনিন তারা আমাদের কাছে বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসার দাবিদার প্রত্যেক মুসলিমের অন্তরে তারা বিশেষ সম্মান এবং মর্যাদার আসন লাভ করেছেন আমরা তাদেরকে আমাদের মায়ের থেকেও বেশি ভালোবাসি এই মহিয়সী নারীরা মুসলিম উম্মার কাছ থেকে যে অসাধারণ মর্যাদা এবং ভালোবাসা লাভ করেছেন বিশ্বে অন্য কোনো জাতির মধ্যে অন্য কোনো সভ্যতা বা ধর্মে এমন কোনো নারী খুঁজে পাওয়া যায় না মুসলিমদের এই ভালোবাসা সহজাত এবং স্বতঃস্ফূর্ত যদি আমরা খেয়াল করি সাধারণ মুসলিমরা অনেকেই তাদের জীবনী জানেন না অনেকে হয়তো তাদের সব নামগুলোও বলতে পারবেন না কিন্তু যখন তারা জানবেন তারা নবীজির স্ত্রী এতটুকু তথ্য তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা করার জন্য যথেষ্ট সেই ভালোবাসা আরও অনেক গুণে বেড়ে যাবে যখন আমরা বিস্তারিতভাবে তাদের জীবনী জানব ইনশা আল্লাহ সাহাবার আদি আল্লাহু আনহুম তারা উমুল মিনিনদের প্রতি কতটা ভালোবাসা এবং সম্মান রাখতেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের একজন স্ত্রী ইন্তেকাল করলেন এবং তখন ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমা তিনি ছিলেন মসজিদে ফজর সালাতের পর তার ছাত্রদেরকে নিয়ে তিনি বসেছিলেন তিনি এই খবর জানতেন না এমন সময় এক ছাত্র এসে তাকে কানে কানে এই খবরটা দিল যে রাসুলের একজন স্ত্রী ইন্তেকাল করেছেন সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সিজদাই পড়ে গেলেন এক ছাত্র জিজ্ঞাসা করল আপনি এমন সময়ে সিজদা করলেন তখন ইবনে আব্বাস জবাব দিয়ে বললেন রাসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কোনো নিদর্শন দেখবে তখন সিজদা করবে এরপর ইবনে আব্বাস বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীদের ইন্তেকাল হয়ে যাচ্ছে এর থেকে বড় নিদর্শন আর কি হতে পারে উমুল মিনিন মাইমুনা রাদি আনহা তিনি ছিলেন ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহুমার খালা যখন মাইমুনা রাদি আনহা ইন্তেকাল করলেন তখন ইবনে আব্বাস সেখানে উপস্থিত ছিলেন যখন মাইমুনা রাদি আনহার লাশ খাটিয়ায় ওঠানো হচ্ছিল তখন তিনি বলছিলেন হে লোকেরা তোমরা সাবধান হও সতর্ক হও ইনি হচ্ছেন মাইমুনা রাসুলের স্ত্রী তার লাশ আদবের সাথে উঠাও বেশি নড়াচড়া করবে না সাহাবিরা উম্মুল মিনীদেরকে এত ভক্তি এবং শ্রদ্ধা করতেন যে তাদের অনেকে তাদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ করে দিয়েছিলেন তাদের জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাজি আনহু তার একটি বিরাট বাগান ওয়াকফ করে দিয়েছিলেন যা বিক্রি হয়েছিল চার হাজার দীর্হামে উম্মুল মিনীনদের প্রতি সাহাবিদের সম্মান ভক্তি এবং শ্রদ্ধার আরেকটি দৃষ্টান্ত একবার উম্মুল মিনীন সাফিয়াকে সাথে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উটের উপর বসে পথ চলছিলেন তারা দুজন একই উটের উপরে ছিলেন হঠাৎ সেই উটটি হতুট খেয়ে পড়ে গেল ফলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাফিয়া সেখান থেকে পড়ে গেলেন আশেপাশে সাহাবা একরাম ছিলেন মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে বিপরীত দিকে চতুর্দিকে মুখ ঘুরিয়ে নিলেন একদিকে তারা উমুল মিনিন সাফিয়া রাজিয়াল্লাহ আনহা থেকে পর্দা করলেন আরেকদিকে তারা প্রাইভেসি দিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাফিয়া রাজিয়াল্লাহ আনহাকে আরেকটি ঘটনা আল্লাহ রাসুলের সাথে বিয়ে হওয়ার আগে জাইনাব বিনতে জাহাসের বিয়ে হয়েছিল জায়েদ বিন হারিসের সাথে এরপর জায়েদের সাথে জাইনাবের তালাক হয়ে যায় ইদ্যত শেষ হওয়ার পর জাইনবের কাছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন এবং এই প্রস্তাব পাঠানোর জন্য তিনি পাঠিয়েছিলেন জাইনাবের সাবেক স্বামী জায়েদকে জায়েদ যখন জাইনাবের বাড়িতে গেলেন তিনি গিয়ে দেখেন জাইনাব বিনতে জাহাজ আল্লাহ আনহা তিনি আটা প্রস্তুত করছেন তখন জাইনাব আর জায়েদের স্ত্রী নন শুধু তাই নয় জাইনাবের কাছে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এই কথা স্মরণ হওয়া মাত্র জায়েদ বিন হারিসার অন্তরে এত বেশি ভক্তি শ্রদ্ধা জেগে উঠল যে তিনি জাইনাবের দিকে তাকাতেই পারলেন না তিনি সাথে সাথে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললেন এবং এভাবেই তার সাথে কথা বললেন এমনই ছিল উম্মুল মিনিনদের প্রতি সাহাবাই কেরামদের ভক্তি শ্রদ্ধার দৃষ্টান্ত আমরাও যখন উম্মুল মিনিনদের জীবনী জানব বিস্তারিতভাবে জানব আমাদের অন্তরেও আশা করা যায় তাদের সম্পর্কে পবিত্র চিন্তা এবং শ্রদ্ধাবোধ স্বতঃস্ফূর্তভাবেই জাগ্রত হবে এবং আমাদের মা হিসেবে তারা আমাদের কাছ থেকে এই সম্মানের দাবিদার এছাড়া আমরা আগেই বলেছি তারা হচ্ছেন আহলে বাইত বা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের পরিবারের সদস্য আল্লাহ তালা বলেছেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى হে নবী আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না চাই কেবল আত্মীয়তার জন্য সৌহার্দ্য এই আয়তের প্রথম ব্যাখ্যা এসেছে আল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন যে আপনি বলে দিন হে ক্রাইশ আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না অর্থ সম্পদ চাই না কেবল চাই আমার পরিবারের সদস্যদের জন্য ভালোবাসা দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে হে নবী আপনি বলে দিন হে ক্রাইশ আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না বরং আমি চাই আমাকে তোমরা তোমাদের পরিবারের সদস্য হিসেবেই দেখবে অর্থাৎ আমার আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করবে না তাদের ক্ষতি করার চক্রান্ত করবে না হত্যার চক্রান্ত করবে না মক্কা থেকে তাদেরকে বহিষ্কার করবে না উম্মাহাতুল মিনিন রাদিয়াল্লাহু আনহুন্না আহলে বাইদ বা নবী পরিবারের সদস্য হিসেবে আমাদের কাছে বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা ভালোবাসার দাবিদার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের শেষ পর্যায়ে একদিন খুতবা দিয়ে বললেন তিনি বললেন হে লোক সকল আমিও একজন মানুষ সম্ভবত খুব তাড়াতাড়ি আল্লাহ তাল্লার কাছ থেকে একজন ফেরেস্তা আসবেন এবং আমাকে তোমাদেরকে ছেড়ে আখিরাতে পাড়ি জমাতে হবে এই অবস্থায় তোমাদের কাছে আমি দুইটি অতি গুরুত্বপূর্ণ বস্তু রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব তাতে আছে হেদায়েত এবং নূর তোমরা আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো এরপর রাসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম আল্লাহর কিতাবকে ধারণ করার জন্য তাকিদ দিলেন গুরুত্ব দিলেন এবং উৎসাহিত করলেন এরপর তিনি বললেন ওয়া আহলে বাইতি উজাক্কি রকুমুল্লাহ হাফি আহলে বাইতি উজাক্কি উল্লাহ হাফি আহলে বাইতি আর আমার আহলে বাইত তাদেরকে রেখে যাচ্ছি আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি এই কথাটি তিনি তিনবার বললেন হাদিসের বর্ণনাকারী জায়েদ রাজি আল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো আহলে বাইত কারা রসুল্লাহ সাল্লু স্ত্রীগণ তারা কি আহলে বাইত নন জায়েদ বললেন তার স্ত্রীরাও আহলে বাইত তবে তারাও আহলে বাইত যাদের উপর সৎকা গ্রহণ করা হারাম তখন জিজ্ঞাসা করা হলো তারা কারা যাদের উপর সৎকা গ্রহণ করা হারাম জায়েদ জবাব দিলেন তারা হলেন আলীর পরিবার আকিলের পরিবার জাফরের পরিবার এবং আব্বাস রাজিউল্লাহুয়ানহু এর পরিবার এই হাদিস থেকে দুইটি বিষয় লক্ষণীয় প্রথমত আমরা আগেই বলেছি উম্মুল মিনিনদের যে বিশেষ মর্যাদা এবং তার আহলে বাইতের সদস্য এই কারণে তাদেরকে দান সৎকা দেওয়া নিষেধ এবং তাদের জন্য দান সৎকা গ্রহণ করা বৈধ নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার আয়েশা রাজি আনহাকে বলেছেন আয়েশা তুমি কি জানো না আমাদের জন্য সৎকা গ্রহণ করা বৈধ নয় দ্বিতীয়ত এই হাদিসে দুইটি মূল্যবান বস্তু যাদের যার উল্লেখ করা হয়েছে তা হচ্ছে প্রথমত আল্লাহর কিতাব সেটাকে অনুসরণ করা মজবুতভাবে আঁকড়ে ধরা পথ চলার নির্দেশিকা হিসেবে গ্রহণ করা এবং দ্বিতীয়ত রাসুলের পরিবার তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করা অর্থাৎ রাসুলের পরিবারের ক্ষেত্রে তাদের অধিকারের ক্ষেত্রে তাদের হক যথাযথভাবে আদায় করা রাসুলুল্লাহ সাল্লাহ মৃত্যুর পর মুসলিমদের খলিফা হয়েছিলেন আবু বকর রাজিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক মুসলিমের জন্য বায়তুল মাল বা মুসলিম কোষাগার থেকে ভাতা ব্যবস্থা করলেন আবু বকরের পর খলিফা হয়েছিলেন অমর রাজি আল্লাহানহু তিনি মানুষদেরকে অর্থাৎ মুসলিমদেরকে বাইতুল মাল থেকে ভাতা দিতেন তাদের মর্যাদা অনুসারে অর্থাৎ ইসলামে যার অবদান এবং শ্রেষ্ঠত্ব যত বেশি সেই অনুসারে তিনি তাদেরকে ভাতা দিতেন এজন্য তিনি একটি তালিকা প্রস্তুত করেছিলেন সেই তালিকায় সবার প্রথমে তিনি যাদের নাম রেখেছিলেন তারা হচ্ছেন আহলে বাইত বা রাসুল্লাহ সাল্লাহ সহধর্মিনীগণ এবং তার পরিবারের সদস্যগণ ওমর রাদিয়াল্লাহুয়ানহু তার খিলাফতকালে উমুল ইনিনদের মধ্যে নয়জন জীবিত ছিলেন তাদের জন্য ওমর রাদিয়াল্লাহুয়ানহু নয়টি বিশেষ পাত্র বানিয়ে নিয়েছিলেন যখনই তার কাছে কোনো ভালো খাবার আসত তিনি সেই নয়টি পাত্র পূর্ণ করে উম্মুল মিনিনদের কাছে সেগুলো হাদিয়া পাঠিয়ে দিতেন ওমর আদি আল্লাহু আনহুর খেলাফতকালে উম্মুল মিনিনরা যখন হজে গিয়েছিলেন তখন তাদের নিরাপত্তা এবং দেখাশোনার সার্বিক দায়িত্ব অর্পণ করা হয়েছিল ওসমান এবং আব্দুর রহমান রাজি আল্লাহু আনহুমার উপর এই দুইজন জান্নাতি সাহাবি তারা উম্মুল মিনিনদের কাফেলাকে সাথে নিয়ে যেতেন এবং অন্য কোনো লোককে তাদের কাছে ঘেঁষতে দিতেন না যখন যাত্রাবিরতি হতো তখন তারা পাহারা দিতেন এবং কাউকে উম্মুল মিনিনদের তাঁবুর কাছে আসতে দিতেন না অষ্টম পয়েন্ট উম্মুল মিনিনদের জীবনী জানতে হবে মুসলিম হিসেবে আমাদের সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচিতি নির্মাণের জন্য যে কোনো জাতির অস্তিত্ব এবং বিকাশের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আত্মপরিচিতি নির্মাণ করা বা সেলফ আইডেন্টিটিকে রক্ষা করা বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম প্রায় পৌনে দুইশো কোটি মুসলিম কিন্তু আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সেই হাদিস অনুসারে এই বিশাল সংখ্যক মুসলিমদের বর্তমান অবস্থা হচ্ছে সমুদ্রে ভাসমান ফেনার মতো যাদের সংখ্যা অনেক বেশি কিন্তু কোনো স্থিতি নেই অবস্থান নেই অধিকাংশ মুসলিম আত্মপরিচয়হীন জন্মসূত্রে মুসলিম হলেও আদর্শিকভাবে তারা অনুসরণ করছে পথভ্রষ্ট লোকদেরকে যারা ইসলামী আদর্শকে বর্জন করেছে এই প্রসঙ্গে আমরা গত শতকের একজন বিখ্যাত ধর্মান্তরিত মুসলিম মারিয়াম জামিলা তার একটি উক্তি উল্লেখ করছি তিনি জন্মেছিলেন নিউ ইয়র্কের একটি ইহুদি পরিবারে এরপর ইসলাম গ্রহণ করে পাকিস্তানে চলে আসেন এবং সেখানে বিয়ে করে স্থায়ী হন মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে তিনি ইংরেজি ভাষায় বেশ কিছু বই লিখেছেন সেগুলো বাংলাতেও অনুবাদ হয়েছে এরকম একটি বই হচ্ছে Islam and Muslim women today এই ছোট পুস্তিকাতে তিনি তৎকালীন মুসলিম নারীদের অবস্থা নারীবাদী আন্দোলন এবং পশ্চিমাদের অনুকরণের সমস্যা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বইটির এক জায়গায় তিনি লিখেছেন লাহোরের হীরামান্ডি জেলার প্রতিটি মেয়ের আকাঙ্ক্ষা হচ্ছে চিত্রনায়িকা হওয়া অভিনেত্রী হওয়া তারা সকলেই চিত্রনায়িকা হতে চায় এবং এই ইচ্ছা বাস্তবায়নের জন্য তারা যে কোনো ত্যাগ শিকারে রাজি এই অবস্থা বর্তমানে কম বেশি সারা বিশ্বেই দেখা যাচ্ছে মিশরের একজন শায়েখ ওয়াহিদ আব্দুল সালাম বালি হাফিজাউল্লাহ তিনি তার একটি বইতে টেলিভিশনের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে মিশরের দূরবর্তী অঞ্চলের একটি গ্রামের কাহিনী শুনিয়েছেন তিনি বইতে লিখেছেন টেলিভিশন এবং আধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা আসার আগে সেই গ্রামের সবাই হিজাব করত মেয়েরা সবাই হিজাব করত এবং পথে ঘাটে কোনো একজন মেয়ে কোনো অপরিচিত যুবকের সাথে দাঁড়িয়ে কথা বলবে এটা চিন্তাও করা যেত না এরপর মিশরে যখন স্যাটেলাইট এবং টেলিভিশন এই সমস্ত বিষয়গুলো আসলো এর কয়েক বছর পর শায়েখ সেই গ্রামে আবার গেলেন এবং মাত্র কয়েক বছরের মধ্যে অবস্থার কত পরিবর্তন সেটা তিনি দেখলেন তিনি দেখলেন নারীরা হিজাব করছে না এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে অপরিচিত পুরুষদের সাথে কথা বলা এসব কোনো সমস্যাই মনে করছে না এই বাস্তবতাগুলো আমাদের বোঝা খুব জরুরি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বর্তমানে আমরা বাস করছি বিশ্বায়নের যুগে টেলিভিশন এবং স্যাটেলাইটের যুগ সেটা অতীত হয়েছে বর্তমানে চলে এসেছে উচ্চগতির ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগ এখন যদি আমরা মনে করি আমরা মুসলিম সংখ্যাপ্রধান দেশে বাস করি তাই আমাদের মেয়েরা নিরাপদ তারা ইসলামিক কালচার অনুসরণ করে বেড়ে উঠবে এটা মনে করলে ভুল করা হবে কারণ আমাদের ছেলেমেয়েদের বেশিরভাগ সময় কাটছে স্ক্রিনের সামনে হোক সেটা টিভি পর্দা কিংবা ফোনের স্ক্রিন এবং সেখানে তারা যা দেখছে সেটাই অনুসরণ করতে চাইবে এটাই তো স্বাভাবিক এটা গেল একদিকের অবস্থা আরেক দিকে আজকালকার মায়েরা তারা সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে টিভি সিরিয়াল ছেড়ে রেখে তাই সন্তানরাও ওইসব নায়ক নায়িকাদেরকে তাদের চোখের সামনে আদর্শ হিসেবে দেখে বড় হচ্ছে যার পরিণতিতে তারা নিজেরাও বেছে নিচ্ছে টিকটক কিংবা ইনস্টাগ্রাম স্টার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন এই হচ্ছে বর্তমানে উম্মতের অধিকাংশ নারীর অবস্থা তাই উম্মতের নারীদের অবস্থা সংশোধনের জন্য এবং মুসলিম হিসেবে আত্মপরিচিতি নির্মাণের জন্য উম্মাহাতুল মিনীন রদি আল্লাহুয়ান হুন্না তাদের জীবনী জানা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নবম কারণ উম্মুল মিনীনদের জীবনী জানতে হবে ইসলাম বিদ্বেষীদের দেয়া অপবাদ থেকে আমাদের মায়েদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য উমুল মিনিনদেরকে কেন্দ্র করে বিভিন্ন অপবাদ দেওয়া হয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে আক্রমণ করার উদ্দেশ্যে এর কারণ হচ্ছে বিশ্বব্যাপী আগ্রাসী গ্লোবাল কালচারের মুখে একমাত্র প্রতিরোধ হিসেবে দাঁড়িয়ে আছে ইসলাম একটা সময় ছিল যখন দেশ ও ভৌগোলিক অবস্থান ভেদে মানুষের কালচারের পার্থক্য দেখা যেত কিন্তু বর্তমানে বাস্তবতা হচ্ছে এটাই যে আফ্রিকার একটি ছেলে স্ক্রিনে যা দেখছে নিউ ইয়র্কের কোনো একটি দামি ফ্ল্যাটে বসে একটি সাদা ছেলে ঠিক একই বিষয় দেখছে তারা প্রযুক্তির কারণে একই বিষয় শিখতে পারছে জানতে পারছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই গ্লোবাল কালচারের মুখে স্থানীয় কালচারগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এই অবস্থায় সমস্ত অন ইসলামিক সংস্কৃতির মুখে একমাত্র প্রতিরোধ হিসেবে দাঁড়িয়ে আছে ইসলাম এটাই হচ্ছে ওদের জন্য লাস্ট ফ্রন্টিয়ার আর আমাদের জন্য এটা হচ্ছে ইমান এবং কুফরের চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি পর্যায় এই অবস্থায় ইসলাম বিদ্বেষী কুফুরি শক্তিগুলো এবং তাদের রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন সময় তাদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায় প্রায়ই তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার পবিত্র সহধর্মিনীদেরকে আক্রমণ করে অপমানজনক নানা রকমের কথা বলে মিথ্যা অপবাদ দেয় তাদের সম্মানকে হীন করার চেষ্টা করে মুসলিমদের কাছে এর কারণ হচ্ছে যেন সাধারণ মুসলিমরা হীনমন্যতায় ভুগে এবং যেন তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করা বাদ দেয় যদি আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী না জানি উম্মাহাতুল মিনীনদের জীবনী না জানি যদি আমরা ইচ্ছাকৃতভাবে অজ্ঞ থাকি তাহলে আমরা তো প্রকারান্তরে ইসলামের শত্রুদের সেই উদ্দেশ্য পূরণে সহায়তা করে যাচ্ছি এখানে আরেকটি বিষয় লক্ষণীয় ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা যে সমস্ত অপবাদ দেয় সেগুলো হচ্ছে মূলত অপব্যাখ্যা কেন্দ্রিক আল্লাহ তাল্লাহার একটি রহমত হচ্ছে এটা যে আল্লাহ তাল্লাহ এই ইসলামের বিষয়গুলোকে সংরক্ষণ করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিস এতটাই শক্তিশালী যে চাইলেই কোনো একজন ব্যক্তি বাইরে থেকে এসে একটা আজগুবি কাহিনী মন কাহিনী বানিয়ে দিয়ে ইসলামের নামে চালিয়ে দিতে পারে না এই দিনকে আল্লাহ তাল্লাহ সুরক্ষিত করেছেন কাজেই ইসলামের শত্রুরা যেটা করে সেটা হচ্ছে কোনো একটি ঘটনাকে আংশিকভাবে সামনে পিছিয়ে কিছু বাদ দিয়ে এবং ভুল প্রসঙ্গে ভুলভাবে অপব্যাখ্যা দিয়ে মুসলিমদের সামনে উপস্থাপন করে তাই তাদের সেই সব বিষাক্ত প্রচারণা থেকে বাঁচার জন্য নিজেদের ইমানকে হেফাজত করার জন্য জানতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী এবং তার পবিত্র সহধর্মিনীদের জীবনী বিভিন্ন ঘটনা এবং সেই সব ঘটনার পূর্বাপর ব্যাখ্যা জানতে হবে যেন কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে এবং এটি হচ্ছে উম্মাহাতুল মিনিন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান রক্ষার একটি প্রাথমিক পর্যায় আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট উম্মাহাতুল মিনিন রাজিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনে জানতে হবে নারীবাদ এবং অন্যান্য আধুনিক ফিতনা থেকে নিজেকে সুরক্ষার জন্য এই নারীবাদ বা ফেমিনিজম কী জিনিস এক কথায় বলতে গেলে নারীবাদীরা নারীদের অধিকারের কথা বলে নারীর প্রতি বৈষম্য দূর করার কথা বলে যেটা অনেকাংশেই ভালো কিন্তু বাস্তবতা হচ্ছে দিনে দিনে এই ফেমিনিস্ট মুভমেন্ট নানাভাবে বিকশিত হয়ে বর্তমানে এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে তাদের আলোচনা এটা শুধুমাত্র নারীদের প্রতি বৈষম্য দূর করার মাঝেই সীমাবদ্ধ নেই একদিকে এই মতবাদে পুরুষদেরকে নারীর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয় এবং নারীদের ঐতিহ্যগত ও ধর্মীয় ভূমিকাকে হয় পুরোপুরি অস্বীকার করা হয় কিংবা ঘৃণার দৃষ্টিতে দেখা হয় এই নারীবাদ বা ফেমিনিজমের উৎপত্তি হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে যেহেতু নারীবাদী আন্দোলন দিনে দিনে নানাভাবে বিকশিত হয়েছে এবং বর্তমানে নারীদের ঐতিহ্যগত এবং ধর্মীয় ভূমিকাগুলোকে অস্বীকার করা হচ্ছে অথবা ঘৃণার দৃষ্টিতে দেখা হচ্ছে সেই কারণে মুসলিম নারীদের জন্য এই ফেমিনিজম একটি বিপজ্জনক মতবাদ হিসেবে আবির্ভূত হয়েছে আল্লাহ তাল্লাহ নারী পুরুষদের যে ভূমিকা দায়িত্ব কর্তব্য ঠিক করে দিয়েছেন আধুনিক নারীবাদী মতবাদে সেগুলো পুরোপুরি অস্বীকার করা হয় নয়তো অপব্যাখ্যা করা হয় এভাবে ধীরে ধীরে রিদ্দা বা দিন ত্যাগের দরজা খুলে দেওয়া হয় নারীদের সামনে আমরা আগেই বলেছি এটা সত্য মানব ইতিহাসের একটি বিরাট অংশ জুড়ে নারীরা ছিল নির্যাতিত এখনও পৃথিবীতে নারীরা নির্যাতিত কিন্তু ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে জাহিলিয়াত থেকে মুক্তির পর যেভাবে নারীরা তাদের অধিকার বুঝে পেয়েছে নিরাপত্তা পেয়েছে সেটা আর কোনো সভ্যতা কিংবা আদর্শ দিতে পারেনি তাই কেউ যদি মনে করে ইসলামের বাইরে গিয়ে নারী অধিকার খোঁজার চেষ্টা করলে সফল হবে এটা কখনোই সফল হওয়ার নয় আমেরিকায় নারী স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল ইউরোপিয়ান সিস্টেমের তৈরি দাস প্রথার বিলুপ্তি এবং মাদক বিরোধী আন্দোলনের অতিরিক্ত অংশ হিসেবে আঠারোশো সালের কথা সিনেকা ফলস কনভেনশনে নারীদের সম্পত্তির অধিকার উপার্জনের অধিকার এবং তালাক প্রদানের ক্ষমতা সন্তানের অভিভাবকত্ব ভোটাধিকার এই সমস্ত বিষয়ে দাবি জানানো হলো মূলত এই আন্দোলন শুরু হয়েছিল মাতাল স্বামীদের দুর্ব্যবহারের প্রতিবাদ হিসেবে সেই সব মাতাল স্বামীরা গালিগালাজ করত দুর্ব্যবহার করত নারীদের উপর আঘাত করত তাই সেই সমস্ত নারীরা তাদের অধিকারের জন্য আন্দোলনে নেমেছিল কিন্তু মুসলিম দেশের নারীদের সাথে এইসব আন্দোলনের কি সম্পর্ক মুসলিম নারীদেরকে তো ইসলাম আগে থেকেই সুরক্ষিত করেছে জাহিলিয়াতের কবল থেকে ইসলাম যেভাবে নারীদেরকে মুক্তি দিয়েছে অধিকার দিয়েছে সেই বিষয়গুলো জানার জন্য বোঝার জন্য আমাদেরকে জানতে হবে ও মাহাতুল মিনিন রদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী অন্যথায় নারীবাদী পুঁজিবাদী ভোগবাদী বস্তুবাদী সহ যত বাতিল মতবাদ আছে তারা দিনরাত বিভ্রান্ত প্রচারণা চালিয়ে মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে উদাহরণস্বরূপ আমরা প্রায়ই দেখি ওরা বলে খাদিজা রদি আল্লাহু আনহা তিনি একজন স্মার্ট বিজনেস ওমেন ছিলেন সিইও ছিলেন কিন্তু তিনি কিভাবে ব্যবসা করেছেন সেটা তারা বলে না এছাড়া এটা যে তার ইসলাম পূর্ব জাহিলি যুগের একটি ঘটনা সেটাও তারা বলে না ইসলাম গ্রহণের পর খাদিজা আল্লাহ আনহা তিনি কি করেছেন তার সমস্ত সম্পত্তি খরচ করেছেন আল্লাহর দিনের জন্য আল্লাহর রাসুলের খেদমতের জন্য এই কথাও তারা কখনো বলে না ওরা বলে না ইসলাম পূর্ব যুগেও খাদিজা কখনো পুরুষদের সাথে মিশে বাইরে গিয়ে কাজ করেননি তিনি শুধু অর্থ বিনিয়োগ করেছিলেন একইভাবে ওরা বিভ্রান্ত করার জন্য বলে আইসা রাজি আল্লাহু আনহা তিনি একজন লেকচারার ছিলেন অথচ বাস্তবতা কী ছিল তিনি হাদিস শিখাতেন এবং পর্দা রক্ষা করে তিনি কখনও কোনো গায়রে মাহারাম পুরুষের সাথে দেখা করেননি তিনি থাকতেন ঘরের ভেতরে ছাত্ররা থাকতো বাইরে মসজিদে আইসারা রাদিয়াল্লাহু আনহার ঘর এবং মসজিদ ছিল পাশাপাশি মাঝে ছিল একটি দরজা এভাবে তিনি পর্দা রক্ষা করে হাদিস শেখাতেন সেই কথাকে তারা এখন এভাবে বলছে আয়েশা আল্লাহু আনহা লেকচারার ছিলেন এভাবে বলতে বলতে তাদের একদল বলা শুরু করেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি নাকি ছিলেন এই উম্মতের প্রথম মুসলিম নারীবাদী এইসব কথার কতটুকু সত্য আর কতটুকু অপব্যাখ্যা সেটা জানতে হলে বুঝতে হলে আমাদেরকে উম্মাহাতুল মিনী রাদি আল্লাহুয়ানহুন্না তাদের জীবনে বিস্তারিতভাবে জানতে হবে অপপ্রচারকারীদের অপবাদ এবং ফিতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সবশেষে প্রিয় শ্রোতা আল্লাহ তাল্লাহ নারীদেরকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে নারীত্বের মাধ্যমে নারীরা সেই অধিকার এবং মর্যাদা বুঝে পাক এটা আমরাও চাই তবে বাস্তবতা হচ্ছে অধিকার কখনো মুখের কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না আইন ও অধিকারের কথা কাগজে কলমে লেখা থাকে ঠিকই কিন্তু সেটাকে প্রতিষ্ঠিত করতে হয় সংগ্রামের মাধ্যমে রক্ত এবং ঘামের মাধ্যমে তাই আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করছি উম্মাহাতুল মিনিন এই সিরিজ জীবনী আলোচনা সেটা হোক আমাদের সেই কাজের একটি অনুপ্রেরণা এবং শক্তি যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তাল্লাহর দেওয়া দিন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীরা যেন তাদের প্রাপ্য অধিকার বুঝে পায় যে অধিকার আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015